কলকিওয়ালার মারে ফাত এজ বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মরার পথ এজ বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মারে ফাত এজ বড়ই চমৎকার ওরে লাল শালু পরনে তাহার মাথায় ভীষণ জট সারা শরীর নোংরা ভণ্ডের গায়ে সালার চট ভণ্ডের গায়ে সালার চট ওরে লাল শালু পরনে তাহার মাথায় ভীষণ জট সারা শরীর নোংরা ভণ্ডের গায়ে সালার চট ভণ্ডের গায়ে সালার চট তাহার দাড়ি মোসে ও তার দাড়ি মোসে মুখটা যেন জঙ্গলের আকার কলকিওয়ালার মারে ফাত এ যে বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথা নাই কোনো দরকার কলকিওয়ালার মরার পথ এ যে বড়ই চমৎকার ও সেই ভণ্ড মাতাল গাজা সারা থাকতে পারে না মেল না থাকলে ভণ্ডের আসর জমে না ভণ্ডের আসর জমে না ও সেই ভণ্ড মাতাল গাজা সারা থাকতে পারে না মেল না থাকলে ভণ্ডের আসর জমে না ভণ্ডের আসর জমে না সে থায় নারী পুরুষ সেথায় নারী পুরুষ ঢোল তাবলাতে হয় রে একাকার কলকিওয়ালার মারে ফাত যে বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মরার পথ যে বড়ই চমৎকার ও সেই ভণ্ডের দলে নামাজ রোজার ধর কবু ধরে না দাবি করে রাসুল প্রেমিক সুন্নত মানে না ওরা সুন্নত মানে না ও সেই ভণ্ডের দলে নামাজ রোজার ধর কবু ধরে না দাবি করে রাসুল প্রেমিক সুন্নত মানে না ওরা সুন্নত মানে না ওদের হারাম হালাল ওদের হালাল হারাম পাক পবিত্রের নাই কোনো দরকার কলকিওয়ালার মারে ফাত এজ বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মরার পথ এ যে বড়ই চমৎকার ওরে গাজা ভরে কলকিটাতে মারে কি সুকটান হাতের মুঠোয় পায় জানোরা ওরা সাত রাজারি ধন ভাইরে সাত রাজারি ধন ওরে গাজা ভরে কলকিটাতে মারে কি সুকটান হাতের মুঠোয় পায় জানোরা ওরা সাত রাজারি ধন ভাইরে সাত রাজারি ধন তখন গাজার টানে তখন গাজার টানে হয় সেখানে শয়তানের দিদার কলকিওয়ালার মারে ফাত যে বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মারে ফাত যে বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মারে ফাত যে বড়ই চমৎকার শরীয়তের নিয়ম নীতির নাই কোনো দরকার সেথায় নাই কোনো দরকার কলকিওয়ালার মরার পথে যে বড়ই চমৎকার